আমি একটি বিষয়ে খুব বিশেষভাবে লক্ষ্য করছি সেটা হলো কার উপর রোজা ফরজ হয় এ বিষয়ে অনেকেরই অবহেলা আছে কোরআনে করিমে সুরতুল বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াহ্লাদিন আমানু কুতিবা সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন হে মুমিনরা তোমাদের সকলের ওপরে তোমাদের উপর তোমাদের উপরে মানে তোমাদের সকলের উপরে রোজা সিয়াম আল্লাহ তালা অবধারিত আবশ্যক ও ফরজ করে দিয়েছেন তো এই আয়াতে আলোকে তো সকলের উপরই রোজা ফরজ হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালার মেহরবানি আল্লাহ দুইটা জায়গা রেখেছেন একটা হলো দুই শ্রেণীর মানুষকে এই ফরজের আওতা থেকেই বের করে দিয়েছেন একটা হলো শিশু যারা এখনো পর্যন্ত সাবালক হয়নি বালেগ হয়নি বয়প্রাপ্ত হয়নি আরেকটি হলো পাগল যার স্বাভাবিক বিচার বিবেক বুদ্ধি কিছুই নেই তাকেও আল্লাহ তালা এর আওতা থেকে আল্লাহ বের করে দিয়েছেন তদ্রূপ মেয়েদের মধ্যে যারা ঋতুবতী তাদের যখন মাসিক ঋতুস্রাব শুরু হয় তখন থেকে তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন রোজা ছেড়ে দেবে পরবর্তীতে তা কাজা করবে এটা হলো এক শ্রেণী যাদের উপরে রোজা ফরজই হয় না সুতরাং শিশু এবং পাগল ছাড়া প্রত্যেক বয়প্রাপ্ত প্রাপ্ত বয়স্ক নর নারী তাদের উপরে আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছেন তাদেরকে রোজা রাখতে হবে তাদের উপর ফরজ আর কিছু শ্রেণী একটা শ্রেণী আছে আল্লাহ তালা সহজ করার জন্য যাদেরকে আল্লাহ তালা রোজা রমজান মাসে সিয়াম আদায় না করে অন্য সময় পরে কাজা বা পরে আদায় করবে বা এর ভিন্ন প্রতিকার প্রতি ব্যবস্থা করবে এই সুযোগ আল্লাহ তালা দিয়েছেন অর্থাৎ যাদেরকে রমাজান মাসে রোজা না রাখার সুযোগ যাদেরকে দিয়েছেন এদের মধ্যে রয়েছেন মুসাফির যে সফররত অবস্থায় থাকে তাকে অল্লায় সুযোগ দিয়েছেন যে নারী গর্ভাবস্থায় আছে তার গর্ভের সন্তানের ক্ষতি হবে আশঙ্কা আছে তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে নারী স্তন্যদান করে বাচ্চাদের দুধ খাওয়ায় তার রোজা রাখলে সিয়াম পালন করলে আদায় করলে তার বাচ্চার দুধ পাবে না এই ভয় আছে তাকেও আল্লাহ সুযোগ দিয়েছেন যে রোগী অসুস্থ এমন অসুস্থ রোজা রাখা তার সাধ্য সামর্থ্য নেই তাকেও আল্লাহ তালা রোজা আপাতত রাখা না রাখার সুযোগ দিয়েছেন এবং বয়োবৃদ্ধ যার সুস্থ হওয়ার আবা অবকাশ রোজা রাখার বার্ধক্যজনিত কারণে রোজা রাখার শক্তি যিনি হারিয়ে ফেলেছেন তাকেও আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এখন রোজা রাখবে না তবে তার উপর রোজা ফরজ নয় এমন নয় ফরজ বটে কিন্তু এখন না রাখার সুযোগ আছে তারপর সে সুযোগ মতো তার মতো করে এটি কাজা আদায় করে নেবে আর বয়োবৃদ্ধ যে তার জন্য এর বদলে ফিদিয়া আদায় করবে এই সুযোগ আল্লাহ তালা তাদের জন্য রেখেছেন মোট কথা প্রত্যেক নরনারী পুরুষ বালেক সাবালক বয়প্রাপ্ত সবার উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন তো বোঝা যাচ্ছে বয়সের একটা পরিমাণ আসলেই সে যদি সুস্থ থাকে তাহলে তার উপর রোজা এবং সিয়াম আদায় করা তার উপর ফরজ হয়ে যায় আমরা যে অবহেলাটা লক্ষ্য করি সেটি হলো আমরা আমাদের সন্তানকে অনেক স্নেহ করি মমতা করি তো যখন সন্তান বড় হতে থাকে তখন একটা পর্যায়ে এসে মেয়েদের মধ্যে অনেক সময় আগেই দেখা যায় বারো তেরো বছরে ছেলেদের মধ্যে চোদ্দ পনেরো বছরে কেউ একটু বেশিতেও যখন সে সাবালক হয় ইসলামের বিধান হলো যেদিন সে সাবালক হল যেদিন সে বয়প্রাপ্ত হল প্রাপ্তবয়স্ক হল যেদিন সে যৌবন এর সূচনা যেদিন হল সেদিন থেকেই তার উপরে রোজা ও নামাজ ফরজ হয়ে যায় কিন্তু অনেকের ব্যাপারে দেখা যায় মা বাবারা তাদের সন্তানকে নিজেদের মতো করে ছোট এবং বড় একটা সংজ্ঞা করে রেখেছেন করে রাখেন এই জন্য বলেন ছেলে ছেলে এখনো ছোট রয়ে গেছে রোজা রাখছে না সব রাখছে না কিছু রাখছে কিছু না মেয়েকে বলছেন এখন বড় হয়ে এখনো সে ছোট রয়ে গেছে বড় হয়নি অথচ সে শরীয়তের দৃষ্টিতে বড় হয়ে গেছে তো যদি শরীয়তের দৃষ্টিতে কেউ বড় হয়ে যায় রোজা তার উপর ফরজ হয়ে যায় তাহলে তাকে প্রত্যেকটি রোজা সব রোজা তার রাখতে হবে এটাই তার বিধান আমার দৃষ্টিতে সে ছোট বা শিশু যাই হোক আমার দৃষ্টিতে সে যে যে অবস্থায় থাকুক তার উপর রোজা ফরজ হয়ে যাবে এই জন্য প্রত্যেক সন্তানেরই প্রত্যেক মা বাবারই উচিত তার সন্তানদেরকে ছোটকাল থেকেই আস্তে আস্তে রোজায় অভ্যস্ত করে রাখা রোজায় অভ্যস্ত করে রাখো যখন থেকে একটি রাখতে পারে একটা রাখবে যখন দুইটা তিনটা পাঁচটা দশটা রাখতে পারে এভাবে তার মধ্যে তার যৌবন আসার নিদর্শন আলামত দেখা যাওয়ার আগে থেকেই সে মোটামুটি রোজা রাখতে অভ্যস্ত এবং আগ্রহী হয়ে উঠলে যখন তার দেখা যাবে সে ভয়প্রাপ্ত হয়ে গেল তখন তার জন্য রোজা রাখা সহজ হয়ে যায় পূর্ণাঙ্গ রোজা সে রাখতে পারে হাদিস শরীফে এসেছে সহি মুসলিমের বর্ণনায় আছে সাহাবাইকার মদিনায় গিয়ে যখন আশুরার রোজা রাখতেন তখন তাদের শিশু একেবারে শিশু সাহাবিদেরকেও শিশুদেরকেও রোজা রাখাতেন বিকালবেলা যখন তারা খোদার তারনায় কান্নাকাটি করত তখন তারা তুলা দিয়ে পশ তুলা দিয়ে তারা বিভিন্ন রকমের খেলনা বানিয়ে দিয়ে রাখতেন তাদেরকে তোমরা খেলো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এ কিছুক্ষণের মধ্যেই তোমরা খাবার পেয়ে যাবে তো এই জন্য আমাদের দুইটা কথা একটা হলো এই মা বাবা এবং অভিভাবকের জন্য খুব গভীরভাবে লক্ষ্য রাখা কখন তার সন্তানের উপরে রোজা সিয়াম এবং সালাত ফরজ হয়ে যাচ্ছে যখন ফরজ হয়ে যাচ্ছে তখন থেকে যেন এটা আর বাদ না যায় আর আরেকটি হল ফরজ হয়ে যাবার আগে থেকেই তাকে সিয়াম ও সালাতে অনুশীলনের অভ্যস্ত করে তোলা এই প্রচেষ্টা আমাদের আগে থেকেই অব্যাহত রাখতে হবে না হলে দেখা যায় কার উপরে ফরজ হয়েছে এটা তার খবরও তার মধ্যে থাকে না